এক আনসারি থেকে তিনি মুয়াজ ইবনু সাদ কিংবা সাদ ইবনু মুয়াজ রদিল্লাহ তালাহু থেকে বর্ণনা করেন যে কাব ইবনু মালিক রদিল্লাহ তালাহু এর একটি দাসী সালা পর্বতে বকরি চড়াত বকরিগুলোর মধ্যে একটিকে মরার উপক্রম দেখে সে একটি পাথর দ্বারা সেটি জবেহ করল এ ব্যাপারে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন সেটি খাও